نستعينه ونستغفره كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة ما لم يقبلها صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين بارك الله বুজুর্গান মোহতারাম আল্লাহ বিশেষ দয়া ও মেহরবানের সময় চলতেছে বলা হয়েছিল এই চোদ্দ তারিখ দিন গত রাত্রে অর্থাৎ পনেরো তারিখের রাত ইসলামে রাত আগে আসে দিন পরে আসে শুধুমাত্র হাজিদের জন্য হজের পাঁচ দিন দিন আগে আসে রাত পরে আসে হাজিদের পরে স্থান করার জন্য দয়া করার জন্য যাদের দিনে তাদের কোন কাজ খুঁজে গেলে রাত্রে করার চান্স পায় এই সুবিধা দেওয়ার জন্য আল্লাহ আলমীর হজের পাঁচ দিন সবার জন্য না হাজি সাহেবাদের জন্য দিন আগে রেখেছেন রাত পরে রেখেছেন কথার কথা দিনে কঙ্গল মারার কথা ছিল যে কোনো অসুবিধার কারণে একটা লোক মারতে পারে নাই তার জন্য পুরা রাত সময় রয়ে গেল দিনে আরাফার ময়দানে থাকার কথা ছিল জোহরের থেকে নিয়ে বেলান পর্যন্ত কিন্তু সে কোনো কারণে থাকতে পারে না হাসপাতালে ভর্তি ছিল ওখান থেকে রিলিফ পাই আস্তে আস্তে আরাবার ময়দানে এলান এই লোকটা তো আর হজ হইত না এখানে বসতে বসতে তার বেলা ডুবে গেল আরাবার ময়দানে থাকাটা সরব সরব সরব হয়ে গেলে তো হজ হয় আল্লাহ রবুল আলমী দয়া করে এই সিস্টেম করার কারণে এই তো হজ হয়ে গেছে কারণ যে বাদ মাতৃ তার আবার করে থাকবে তো এটাও ফরজ হয়ে গেছে এই জন্য শুধু হাজির সাহেবের জন্য ওই লক্ষণ এছাড়া অন্য সবসময় সাধারণ নিয়ম হল রাত আগে আসবে দিন পরে আসবে সেই হিসেবে রাত চলে গেছে আজকে পনেরো তারিখ রাত যেটা চলে গেল ওটাই আজকের দিনের রাত ইংরেজি হিসাবে চলবে না ইংরেজি বাংলা বাংলাতেও তো আজকের রাত সামনে আছে এজন্য রাত বারোটা তো হবে তার আজকের দিন শেষ করবে আগামী বারোটা হলে আজকের দিন শেষ একটা দিন আগের রাত এই রাত সম্পর্কে আলহামদুলিল্লাহ গত জুমাতে আপনাদেরকে বলতে জরুরি কথাগুলো আমি আল্লাহর মেহরবানিতে পেশ করেছিলাম যে রাত্রে আল্লাহ তালা আমাদের দরজা খটকটা অন্য সময় আমরা আল্লাহর দরজা খটকটাই মানে আল্লাহর কাছে চাই আর এই রাত্রে আল্লাহ আমাদের তরফে ফটফটাইছেন মানে আমাদেরকে ডাকছেন ঠান্ডা নিয়ে তোমার যা লাগে তবে সাবেক পর্যন্ত আল্লাহ আলফুল লাগে এই এলান করতে হয়েছে প্রথম আসমানে এসে যারা ভাগ্যবান তারা এই রাত্রে আল্লাহ থেকে দিন আজকে দিনেও আল্লাহ দিচ্ছে দিন রাত মিলে তো একই এক ধরনের বুঝলাম না ওটারই অংশ আজকে তো এই মুবারক রাত আমাদের মধ্যে বিবাহিত হয়ে গেছে ভাগ্যবানরা যা খাওয়া দিয়ে নিতেন তবে আগেও বলেছিলাম যে কিছু লোক এত বড় মুবারক রাত এর থেকে তারা মাহরুম থেকে যায় কত যুবক আমি খারাপ হয়েছে যেমন এক শ্রেণীর লোক আছে তারা লাইলাতুল বারাতকে স্বীকৃতি দেয় না আরব থেকে দেখে আসছি যত ভালো পালন করে নাই আরব থেকে দেখে আসছি কেউ পালন করে কোন হাদিস দ্বারা প্রমাণ করতে পারবেন যে আরব দেশ দলিল আরব দেশ ফলো করতে বলা হয়েছে এটা কেউ হাতির দ্বারা প্রমাণ করতে পারবেন আরব দেশে দেখে আসছেন তারা সবে বরাত পালন করে নাই কিভাবে দলিল হল আমাদেরকে নবী আলাহাম অন্তিম মুহূর্তে বলে গেলেন আমি দুটা জিনিস শেষে গেলাম ধরে রাখো কেউ তোমাদেরকে লাইন যুদ্ধ করতে পারবে না ধ্বংস করতে পারবে না বিপদ জামি করতে পারবে না এটা আল্লাহ কিতাব আর আমার সুন্নত হ্যাঁ? নবীর সুন্নত হল আল্লাহর কিতাবের ব্যাখ্যা নবীদের সুন্নত হল আল্লাহ কোরআনের ব্যাখ্যা শুধু কোরআন যদি কেউ মানতে চায় নবীদের ব্যাখ্যা বাদ দিয়ে নিশ্চিত ভাবে সে গুমরাবে নিশ্চিত ভাবে কারণ কোরআনের বিভিন্ন আয়াতে বলা হয়েছে আল্লাহ হাবিবকে আমি যে বিধানগুলো মায়ন করতেছি আপনি এগুলো ব্যাখ্যা দিয়ে দেন কোরআনে বলতেছে যে আমি যে বিধানগুলো নাজেল করতেছি আপনাকে দায়িত্ব দিলাম এগুলো কিভাবে পালন করতে হবে আপনি বিশ্ববাসীকে আপনার উন্মতকে দেখাই দেন কোরআন বলতেছে وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم এখন যদি সুন্নত অস্বীকার করে এই আয়াত অস্বীকার করলো না এই আয়াত অস্বীকার করলো আর কোরআনের একটা আয়াত অস্বীকার করলে সে ইমানের গন্ডি থেকে বের হয়ে গেল ইমান হয়ে গেল আল্লাহ আমাদেরকে বাদল এই ব্যাপারে আল্লাহ হাবিব সাল্লাহ আলাইসাল্লাম অনেকগুলো হাদিস বয়ন করেছে দুর্বল হাদিস মজবুত হাদিস সহি হাদিস বয়ন যে কারণে এই রাস্তার ফজিলাতের ব্যাপারে চারো মজাবের ওলামা চারো মজাবের ইমামগণ ঐক্যমত পোষণ করে কেউ মতবিরোধ করে না এমনকি যারা মাঝাব মানে না হ্যাঁ মাঝাবি দাবি করে আর মসজিদের মহাজনকে মানে যদি ঘোড়ায় চড়তে রাজি না হয় তো তার ভাগ্যে থাকে তাকে গাদায় চলবে ঘোড়ায় যখন না তুমি গাদায় চলবেন চার ইমাম যাদের ব্যাপারে সারা দুনিয়ার আলেম একমত হয়ে গেছে জানলায় তাদেরকে এই কাজের জন্য কবল করছে সেই ইমামকে তারা মানতে পারল না তাদের এখন গাদায় করতে মসজিদের মহাজকে ইমাম মানতে হবে তার কাছে কিছু করবে আন্দাজ একটা বলে দিলে ওটা আমল করবে সহি আমল তাদের কেস করতে এই জন্য যত আলে হাদিসের মসজিদ দেখবেন এই হালাত তিনি জিনিস জানানোর উপায় নেই ওই তারা আমাদের মহাজকে চার মাদ্রাদের ইমামের জায়গায় বসে ওদের আলেমরাই জানে না কিন্তু ওদের মহাজেনটা কি জানবো তার দশ নম্বর পথ হল এই একটা গ্রুপ এই ফজিলাত রাত সেই হাদিসগুলো আজকের গ্রুপ দ্বিতীয় একটা গ্রুপ মাহরুম হয়েছে যারা সবে বলার মানে বিশ্বাস করেন এবং খুব কষ্ট করে রাতও জাগছে রাত্র জাগরণ করছে ইবাদত বন্দী করে কাটাইছে চার গ্লাস বসে ঘুমের মোকাবেলা করেছে ওই হাতিতে ঘুমের মোকাবেলা করতে মানা করা হয়েছে ওই হাতির তো জানে না গ্লাস বসে এত কষ্ট করে ইবাদত এরা মারুম এর জন্য হয়েছে এদের ইবাদতের মধ্যে সুন্দর তরিকা ছিল ইবাদত ইবাদত করলেই জোরে ইবাদত হবে আর আল্লাহ কবুল করে নিবে আল্লাহ এরকম কোনো ঘোষণা দেন নাই যে আপনি একটা জিনিসকে ইবাদত মনে করবেন আর মনে প্রাণে সেটাকে করবেন আর এটা কবুল হয়ে যাবে এইরকম কোনো গ্যারান্টি নেই ইবাদত করতে হবে আল্লাহ দাদা তার হাবিবকে দিয়ে আগেই ঘোষণা করে দিয়েছেন এইগুলো ইবাদত হবে ওর নকশা এই কোন কোনটা জিনিস ইবাদত হবে এর নকশা সহকারে এর ব্যাখ্যা সহকারে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলে দিয়ে গেছে এর বাইরে আমরা যত কিছু আবিষ্কার করি যত মনোযোগ সহকারে ওটা আদায় করি ওইটা আদায় করার জন্য লক্ষ লক্ষ লোক সমবেত হল লক্ষ লক্ষ লোক সমবেত হল কিন্তু ইবাদতের ওই স্ট্রাকচার নবী করিম সাল্লা সাল্লাম থেকে বর্ণিত নেই বর্ণিত নেই লক্ষ লক্ষ লোক জমা করলেন কয়েকশো গরু শহীদ হয়ে গেল কোনো লাভ নেই কোনো বিন্দু বিসর্গ সব হবে না গোনা লেখা ঈর্ষা হলে জন্য লোক ডাকাটাকি করা হবে লোক জমা করা হবে ঈর্ষা খাওয়াবার সবের জন্য লোক ডাকাটাকি করা শরীয়তে বেদাত ঘোষণা করে পীরের মাজারে অরস করা আল্লাহর হাতি নিজের কবরে অরস করতে মানা করে গেছে কিন্তু লোকেরা তার পীরের মাজারে অরস করছে খাজা আলাই কাউকে বলে যায় নাই আমার বাজারে তোমরা অরস কাউকে বলে যায় কিন্তু একটু ভণ্ড যারা ধর্ম ব্যবসায়ী এরা মাজারের খাজার নাম দিয়ে ওখানে বাৎসরিক ওরস করতেছে জনগণ থেকে হাজার হাজার টাকা কামাই মহিলাদের সৃষ্টি রাস্তাতুল্লাহ আলাই সারা জীবন মানুষকে সুন্নত শিখাই গেছে এই সাক্ষাৎ স্বার্থান্বেষী মহল তাদের দুনিয়া জমা করার জন্য তারা ওখানে মেলা বসাইছে ওখানে মদত করছে নিজেরাও জাহান্নামি হয়েছে হাজারো মানুষকে জাহান্নামি বাড়াইছে আর এই টাকাগুলো পকেট মারছে এত তুলে যাওয়ার দরকার নেই আপনি গোলাপ খান না যান আজমির যাইতে তো অনেক টাইম লাগবে অনেক খরচা লাগবে রেলের ঠিক বুকিং দিতে হবে বহু ধাক্কা পাবে আপনি গোলাপটা মাজারে যান সেখানে যাই দেখেন মানুষ কিভাবে বেইমান হচ্ছে কিভাবে বেইমান হচ্ছে আমার ওখানে লিখে রাখছে হ্যাঁ দিন হাতে টাকা জমা দিন কারো মাধ্যমে দিবেন না মানে ওরা মনে করছে কারো মাধ্যমে দিলে ওই টাকাটা মাজারে খাতে ওরা পাবে না মাধ্যমওয়ালা খেয়ে রাখছে এই জন্য যেন লিখে রাখছে তারা মাধ্যমে টাকা পাঠাবেন না আপনি সহস্তে সহস্তে বাজারে টাকা দেওয়া দিন ওখানে না হ্যাঁ বাবার কাছে কিভাবে চাইতে হবে কিভাবে চিন্তা করতে হবে এগুলো শিখাই না এগুলো ইসলাম না এইসব কাজের জন্য হাজার হাজার লোক জমা হয়েছে লাখ লাখ টাকা ব্যয় করতেছে খরচ করার জন্য কিন্তু এক বালু গোনা সব নেই প্রত্যেকের আমল নামায় গোনায় কবিরা লেখা হয়েছে আল্লাহ রসুল কাউকে ইসলামের সব করতে জমা হইতে পারে নাই ওরস করতে পারে ওরস করতে পারে এই রাত্রে অনেক লোক ইবাদত তো ঠিকই করছে কিন্তু ওই ইবাদতের সুন্নত না থাকায় সব হয় নাই গোনা হয়েছে যেমন তারা জামাত করে হালাল তাজমি নামাজ পড়ছে জামাত করে তারা তাহাজুদ্দের নামাজ পড়ছে জামাত বাধ্য হয়ে কবর জিয়ারত করতে জবান বন্ধ হয়ে মিলাদ দিতে মিলাদ জামাত বন্ধ হয়ে ছবি না দিতে জামাত বন্ধ হয়ে টিকিট এক জায়গায় বসে টিকিট করা কোনো অপরাধ না শরিয়াতে কিন্তু আমি লিড দিব আমার সাথে আপনারা করবেন এইরকম জিকির খাবেন আমি লিড দেব লিড আমার সাথে তাল মিলায় আপনারা করবেন এইরকম জিকির সরিয়াতে খাবেন নেই এতটুকু সুযোগ আছে দু চার দিন লোকদেরকে শিক্ষা দেওয়ার জন্য কষ্ট করে দেওয়া যায় দু চার দিন অনেক লোকের জিকির করতে পারে না যেমন লা টান দিতে হবে লা লা লা করতে হবে এইটুকু জিকির করতে হবে আপনি এরকম জিকির করেন لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله এই জিকির দায়িত্ব এই জিকির দায়িত্ব নেই কারণ কোরআনে আল্লাহর নামের জিকির করতে বলা হয়েছে রসুলের নামের জিকির করতে বলা হয় নাই কোরআন একাডেমে আল্লাহর নামের জিকির করতে বলা হয়েছে আল্লাহর জিকির করা বেশি বেশি কোন আয়াত নেই রসুলের জিকির করা বেশি বেশি এটা দশবে নিয়ে মহান্নাথ মহান্নাথ মহান্নাথ মহান্নাথ মহান্নাথ মহান্নাথ এরকম বললেন গোনা বলা হয় তো কালেমায় তৈরিবার প্রথম অংশের মধ্যে আল্লাহর নাম আছে দ্বিতীয় অংশের মধ্যে রসুলের নাম আছে তো কোরআনে বলা হয়েছে আল্লাহর নামের দিকে করতে এই কারণে আপনাকে প্রথম অংশের দিকে করতে হবে লাভ ইলাহা সময় একটু চেহারাকে ডাইন দিকে আনতে হবে জিকির করা হলো গায়রুল্লাহ আল্লাহ ছাড়া যা আছে সব পিছনে ফেলে দিলাম আর কিল্লাল্লাহ বলা বাম দিকেই করতে চেহারা আনতে তখন নিয়ে কথা আল্লাহকে আমার অন্তরে অন্তঃস্থলের ভিতরে রাখলাম খান দিলাম আমার দিলের মধ্যে আর কিছু থাকবে না আমরা তো দিলটাকে ভরে রাখছি দুনিয়ার মোহ দ্বারা গাড়ি বাড়ির মোহ দ্বারা অন্তরের গ্লাসটাকে ভরে রাখি কারণ আমরা যে পড়াশোনা করছি ওখানে দুনিয়ার উন্নতি দুনিয়ার প্রগতি দুনিয়ার মহাব্বত শিখানো হয় যেটা কমানোর জন্য আল্লাহ রসুল আসছিলেন ওটা পয়দা করার জন্য ইংরেজি সিলেবাস দুনিয়ার মহাব্বত কমানোর জন্য আল্লাহ রসুল দুনিয়াতে আসছিলেন আর ইংরেজদের সিলেবাসের লক্ষ্য উদ্দেশ্য দিলের মধ্যে দুনিয়ার মহাপদ বেশি বেশি পয়দা করো তোমার দিলে ফরজ নামাজের কোন গুরুত্ব আসুক আর না আসুক বিশ্বকাপের গুরুত্ব অবশ্যই আসতে হবে ফরজ নামাজে কোনো গুরুত্ব না আসলে না আসুক কোনো দুঃখ নেই আপনার জন্য কিন্তু যদি আপনার দিলে মধ্যে বিশ্বকাপের গুরুত্ব না আসে খেলার খবরের গুরুত্ব না আসে তাহলে তাদের নজরে আমি মানুষ না অথচ ওই লোকগুলো জানো আর যে লোকগুলো খেলার খবর শোনে আর পত্রিকায় খেলার খবর তালাশ করে এরা হল আল্লাহর জমিনে সবচেয়ে বেকার এদের কোন লক্ষ্য উদ্দেশ্য নেই কি জন্য আল্লাহ তাকে বানাইছে এটা জানলে তার খেলা দেখা আর খেলার খবর পড়া আর ছেলার খবর শোনা পিঠাইও সম্ভবপর ছিল না পিঠাইবেন একশো দুর্গা আছে যেটা তুই খেলার খবর দেখবি আর একশো দুর্লাভ তবে একশো দুর্লাভ খাইতে রাজি আছে খেলা দেখবো না খেলার খবরও শুনবো না কারণ এগুলো হলো বেহুদ আলমদের কাজ আমার তো টাইম নেই এখন বলে গেলে কবর আমি কি জব দিব আমার জব রেডি হয় নাই আসল ময়দানে পাঁচটা প্রশ্ন হবে আমার এই পাঁচ প্রশ্নের জব রেডি হয় নাই আমি শয়তানের ডিম কখন দেখবো শয়তানের ডিম লয়ে লাভ হইতে আছে এই তামাশা দেখার তোমার সময় যারা জীবনের লক্ষ্য উদ্দেশ্য জানে না তারা তাদের মূল্যবান হায়াত এইখানে দেয় এই বেকার জিনিসগুলো এর গুরুত্ব পয়দা করা এটা ইংরেজদের সিলেবাসের মূল উদ্দেশ্য অনর্থক বেহুটা কোন ফায়দা নেই এইগুলো হলো তাদের কাছে বিরাট গুরুত্বপূর্ণ কি বলতেছিলাম ওরা কি ছিল শিখাইতে হবে অনেকে বিক্রি করতে পারে না লাতে টান দেয় না লাইল্লা হা ইল্লাল্লাহ এটা কয়লে তো কুকুরি বলে না লাইল্লা হা ইল্লাল্লাহ গুণা হবে আবার পুরা কালেমা বিক্রি করলেন তাও কি হবে গুণা প্রথম অংশ বিক্রি করতে তবে মাঝে মধ্যে রসুলের নবুয়াদকে স্বীকৃতি দেওয়ার জন্য রসুলের নবুয়ানকে স্বীকৃতি দেওয়ার জন্য মাঝে মধ্যে পনেরো বিশ বারের মাথায় গিয়ে বলবেন এটা কিন্তু জিকির না জিকির হলে তো প্রত্যেকবার বলছে জিকির হলে প্রত্যেকবার মোহাম্মদ রসুল্লাহ হয়েছে এটা হলো রসুলের নবুয়াতের স্বীকৃতি তো বলতেছিলাম এই রাত্রে এই রাত্রে যারা সম্মিলিত জিকির করবে একজন লিড দিচ্ছে তার সাথে সবাই মিলে বসবে যারা তাহাজুদের জামাত করবে সালাতুল তসজির জামাত করবে মাইকে সবিনা পড়বে প্রচলিত মিলাদ পড়বে বাংলা গজলাল্লাহ ইয়া নবীওয়ালা মিলাদ পড়বে এরা এই রাত্রে কষ্ট করবে সব কিছুই হয় নাই গোনা গোনার তাদের ইবাদত তাদের ইবাদতের মধ্যে নবী করিম সাল্লা সাল্লামের তরিকা না থাকার কারণে এটা গুণা রাত জাগলো গুণাও সবাই এই জন্য এলএম খরচ করা হয়েছে এলএমকে খরচ করা হয়েছে কেন যদি আপনার কাছে সহি এলএম থাকে আপনি অল্প ইবাদত করবেন ওটা দিয়ে বেড়া পা কামিয়াব অল্প কাজ করবেন তার হয়ে যাবে আর যদি আপনি দিনের ব্যাপারে মূর্খ থেকে যান অনেক করবেন ওগুলো দিয়ে আখড়াতে কোনো কাজ হবে না ওই বাজারগুলো গুলো আপনার জাহান্নার আজারকে আজাদকে ডবল করবে বেহেস্তে যাওয়ার ব্যাপারে কোনো ফায়দা দিবে না আজাদকে দ্বিগুণ করার ব্যাপারে ফায়দা দিবে আজাদকে ডবল করার ব্যাপারে কি করবে ফায়দা দিবে এই নির্বাচনগুলো গুলো করলো তো বেদাত হয়েছে কি হয়েছে বেদাত আর বেদাত অন্য দশটা গুণার থেকে বেশি গুণা বেদাত অন্য দশটা গুণার থেকে বেশি গুণা অন্য গোলা গুণাগুলোকে মানুষ গুণা মনে করে করে মদ খাইতেছে তো অন্যায়কারী মনে করে মদ খাইছে যে সুদ খেতেছে অন্যায়কারী মনে করে সুদ খেতেছে যে মালে ভেজাল দিচ্ছে সে নিজেকে কেউ বলুক না বলুক সে মনে মনে নিজেকে অন্যায়কারী মনে করে আমি একজন শয়তান তার নখ সেটা সাক্ষী দেয় তারপরও পয়সার লোভে করেন ওই যে বললাম দিলটা পয়সার লোভে ভরা আমাদের তালিম দিয়েছি ওই তালিমে দিলটা কি দিয়ে ভরে দেয় পয়সার লোভে ভরে দেয় দুনিয়ার চাকরি দিয়ে ভরে দেয় এই জন্য দিলকে আল্লাহর মহাপথে বলতে হবে এইখান থেকে কথাটা বলতে দিলাম লাহ বলার সময় চেহারা ডান কান্ম কেন পিছনে সব ফেলে দিলাম আল্লাহ সব ফেলে দিলাম আর দাম দিকে সময় কি নিয়োগ করবো আল্লাহ কেন কাটিয়ে আর এখানে দুনিয়ার মহাপত দিলাম সব কি বললাম বের করে যখন সিজা হয়ে গেল তখন আর দায় দিল তখন একসাথে বসে আপনি কিন্তু যাত্রা সে করে যাত্রা সে এক জায়গায় বসে যাত্রা সে করে এগুলো সরিয়া এটা তো সরিয়া কারণ ক্রিকেটটা হলো একাকেই বাদক সরিয়াতে যেটাকে একাকেই বাদক ঘোষণা করত ওইটাকে যদি সম্মিলিত করার রূপ দেন শরিয়ার থাকবো না আপনার মন করা হয়ে গেল শরিয়ার যেটাকে একাকি করতে বলছে আপনি রূপ দিলেন সম্মিলিত করার শরিয়াতকে পাল্টাই দিলেন এর নাম বেদার শরিয়াতে রূপরেখা চেঞ্জ করে দেওয়া বেদার এবং এই গোনার থেকে তৌবা কঠিন কারণ সেটাকে গোনা মানে করতেছে এদের এজন্য তৌবা করেন দুই নম্বর সে নিজেকে খোদার আসনে বসাইছে এক নম্বর তবা করে না কেন সে এটাকে গোনা মনে করতেছে না অরসকে গোনা মনে করতেছে না লিড দিয়ে জিকিরকে গোনা মনে করতেছে না অথচ এভাবে মানা যাবে না ইশরাকের নামাজ একা করতে হবে ইশরাকের নামাজ একা করতে হবে কবলাল জুমা একা পড়তে হবে আমরা একটু বলে চার রেখার জন্য না শরীর থেকে দামাতপুর পড়তে পেরে যায় একা পড়তে হবে যদি দামাতপুর পড়া হয় হবে না গুণা হবে গুণা হবে বেদাত কাজ কেন বেদাত যারা এটা করে তারা গুণা মনে করে না তো তৌবা করে না দুই নম্বর তারা নিজেকে খোদার আসনে বসায় কেমনে খোদার আসনে বসাইল যে এই জিনিসটা সরিয়াতে বলার দরকার ছিল অবস্থা সরিয়াতে বলার দরকার ছিল কিন্তু যে কোনো কারণে আল্লাহর খেয়াল থাকে নাই তো এটা কোরআনে বল বলতে পারে নাই আমি বলে নাকি মনে করাই দিই মানে আল্লাহকে মনে করাই দিল বিধান দেওয়া আল্লাহর কাজ কোন মানুষ বিধান দিতে পারে না আল্লাহ রসুল বিধান দিতে পারে না রসুল তো বয়ান করে তার কোনো ইবাদত নিজের পক্ষ থেকে দেওয়ার কোনো অধিকার নেই সেইখানে তারা বেদান করে তারা নিজের পক্ষ থেকে বেদাত তৈরি করতেছে আল্লাহ চেয়ারে নিজে বসে পড়লেন ইবাদত তৈরি করা পারেন মানে আল্লাহ চেয়ার বন্ধা নাউজুবিল্লাহ এরা আল্লাহ তালা কিভাবে শাস্তি দিবেন যে বেটা তুই ছিলি বকলো তুই খালেক হয়েছিলি কেন তুই বিধান পালন করবি তুই বিধান দাতা হয়েছিলি কেন জব হচ্ছে এই জন্য এলেন জরুরি এলেন থাকলে অল্প আমল যথেষ্ট এলেন না থাকলে হাজার আমল করবেন সব অনর্থক আর গুনায় যাওয়ার কারণ এই জন্য আমি ওলামাদের পদ্ধতিতে বলে থাকি ভাই আপনার অন্য হাত বন্ধ করেন চিন্তা কাহিনী বিল কিস্তের কিস্তা অনেক হয়ে গেছে এখন মুস্তাল্লিদেরকে সহজ এলেম খুব শিখাই দেন পাঁচটা বিষয়ের এলেম অর্জন করা যে সহজ এটুক শিখাই দেন পাবলিকের মাদ্রাসা মসজিদ পাবলিক ষোলো বছর টাইম বের করে মাদ্রাসায় ভর্তি হয়ে এলেম শিখতে পারবে না তাদের মাদ্রাসা মসজিদ তাদের মাদ্রাসা পাবলিক জামাত তাদের মাদ্রাসা খানকা তাদের মাদ্রাসা দাওয়াতুল হক আবার মাদ্রাসায় চান্দ্র মাসের তৃতীয় শুক্রবার একদম দিনে মজলিস হয় অমুক লোকজন আছে এটা আজকে শুক্রবার ছিল তো লোকেরা এই বাজার বন্দী করে ক্লান্ত হয়ে গেছে এই কথা মনে করে এই মাসেরটা শুক্র শুক্রবার না দিয়ে শনিবার দেওয়া হবে আগামীকাল দেখা হবে ফজরের পনে এক ঘন্টা পরের তো শুরু হবে নয়টা ছয় নটা চলবে এইগুলো হলো পাবলিকের মাধ্যমে এটাই ওলামা একরামকে আমি বলি এই জরুরি কথাগুলো বলে মসজিদে ঢুকতে কয়টা সুন্নত বের হইতে কয়টা সুন্নত খানা খাওয়ার কয়টা সুন্নত ঘুমানোর কয়টা সুন্নত টয়লেটে যাওয়ার কি সুন্নত হালাল রিজিক কাকে বলে বাপ মায়ের কি হক বিবির কি হক সন্তানের কি হক নামাজ পড়ার তরিকা কি এগুলো বলে যে কথাগুলো অহরহ কাজে লাগতেছে চব্বিশ ঘন্টা বারবার কাজে লাগতেছে এগুলো শিখাইতেছে আপনার মেয়েরাজের দর্শন বলার দরকার নেই আপনার কোরবানির তথ্য রহস্য বলার দরকার নেই কারণ ওইগুলো কবরের ফল হবে না ওইগুলো হাসনের ময়দানের ফল হবে না কোন ফল হবে না ওইগুলো ফল হবে এগুলো শিখাই দেন বহু ইমাম থাকে যাদের কাছে এলেন এলেন তার এলেন হলো ওই মেলান সেখানে কিন্তু তার এলেমের শেষ সীমানা হলো মিলাদ পড়া আর আপনাদের থেকে ট্যাক্স কালেকশন আর এর আমি কইতে কইলে কোথায় কমে এর নিজের থলি তো খালি বলি পাঁচটা বিষয় এলে অর্জন করা ফরজ এর কোনো কথা মনে থাকে এটা জনগণকে শিখাই দেবে এর নিজের তো নেই এই জন্য এত বয়ান হইতেছে এত মাহিল হইতেছে কিন্তু মানুষের মধ্যে গুমরাহি বাড়ছে হেদায় প্রাপ্তির জন্য এত মাহফিল হইতেছে এত বয়ান হইতেছে আর মানুষ আরো গুমরা হয়ে গেছে কেন ওই মাহফিল গুলো গুমরাহের কারণ গত রাত্রে একখানে বয়ান করছিলাম মাহফিল গুলো গুমরাহের কারণ কেন তো বোঝাইতে আমার আড়াই ঘন্টা লাগে অনেকে এটা ক্যাপচার করছে মাহফিল গুলো নিজেই গুমরাহের কারণ ওইগুলো শরীর সম্মত করতে অনেক মেহনত করতে যেটা দিয়ে আপনি মানুষকে হেদায়ত করবেন ওটাই গুমরাহি যেটা দিয়ে আপনি হেদায়ত করবেন কেরান দিয়ে তো মাস তুলবেন খালের থেকে কেরান নিজেই পড়ে গেছে খালের মধ্যে কেরান দিয়ে তুলবেন তো আর কোন নিজেই পড়ছে খালের মধ্যে এই কেরান মাস তুলবে কেমন মাহবিল করে হেদায়ত আসবে মানুষের মধ্যে ওই মাহবিল নিজেই গুমরাহি বুঝাইতে আড়াই ঘন্টা লাগে সেখানে এমন বক্তা দাওয়াত দেওয়া দিতে যে নামের সাথে লেখা আছে চ্যানেল আই এই মাহবিল শুনে কেউ কোরআন কিনবে না সবাই টেলিভিশন কিনবে বুঝলেন যে মাহবিলের বক্তার নামে চ্যানেল আই লেখা আছে এই নামে শুনে কেউ কোরআন শরীফ কিনবে না সবাই টেলিভিশন কিনবে তাছাড়া তারা যে বয়ান করে পয়সা ছাড়া বয়ান করে অথচ আলেমরা নবীদের অনিশ নবীগণ বিভিন্ন থানা থেকে কথা বলতেন বিভিন্ন এলাকায় যায় পরিষ্কার বলে দিতেন এটা ওয়াজ করলাম এর বিনিময় তোমাদের থেকে নিব না لا أسألكم عليه من أجر إن أجري إلا على الله আল্লাহ থেকে এই আয়াতটা কোরআনের মধ্যে কত জায়গায় এই আয়াতটা প্রায় নবীর জীবনের মধ্যে আয়াতটা আছে সেখানে আমরা আপনার ওয়ারিস দাবি করে হাতিয়া না দিলে বয়ন করা যাবে না পয়সা নিয়ে যদি অফ করা হয় তো বক্তার পকেট তো গরম হবে কিন্তু কোন শ্রোতার মধ্যে হেদায়ত আসবে এবারে বয়ান কি করে আশায় কাদায় কত রকম করে সেখানে কত বক্তাকে আমি এরকম দেখছি যে তার অ্যাক্টিভিটিকে ড্যান্সও বলা যায় এই অবস্থা কোনো কাজের কথা নেই মাহফিলের আগের দিন তাদের নামাজ বলো বিয়ে সাথে বল তখন তখন গলত সব গলত কয়েক লাখ টাকা ব্যয় করে মাহফিল দিল মাহফিলে পরের দিনও কি সব গলত নামাজ বলো তখন তখন গলত বিয়ে সাথে বল দশটা বাণিজ্য বলো অর্থাৎ এতগুলো বক্তা হ্যাঁ যে এত চিল্লা চিল্লি করে গেল গলা ফাটাই গেল এর দ্বারা কারণ নামাজও সহি হয় নাই বিয়ের সঙ্গেও সহি হয় নাই কাপন তাপনও সহি হয় নাই নিজে হালাল কেমনে হবে তাও জানতে পারে নাই সব গুলো বহাল হয়ে গেছে বলেন এই মাহবিল যে কি হেদায়ত আসবে কি হেদায়ত তারপরে মানুষের ঘুমের টাইম হয়ে গেছে মাহবিল চলতে এমন ভাবে চলতে চাই আশেপাশের মসজিদে নামাজ পড়ার কায়দা নেই মানুষের ঘুমানোর কায়দা নেই সবাই বিরাক্ত করে মানুষ এইভাবে বিরাক্ত করা অজ বিলের নামে হোক সবিনার নামে হোক সরিয়াতে হারাম না যায় আজকাল মাহিল গুলো এই কাণ্ড করছে তারপরে কিতাবে লিখছে যেখানে মাহফিল হবে মাইক ওইখানে জীবিত থাকবে মাইকের আওয়াজ মাহফিলের ভিতরে জীবিত থাকবে এখানে আধা মাইল তুলে মাইক লাগাই আধা মাইল তুলে মাইক লাগাই আরে কেন মাইক দিয়েছেন সেখানে ওই শোনার দ্বারা কোনো হেদায়ত আসবে না মানুষকে বিরক্ত করা হবে যারা শুনতে চায় তার তো এসে গেছে এখানে যারা শুনতে চায় নাই তাদের অসুবিধা আছে যারা শুনতে চায় নাই তাদের অসুবিধা আছে আপনি ওদের ওখানে মাইক লাগাইছেন কেন ও তো শুনতে চায় নাই তাদের অসুবিধা আছে হাসপাতাল আছে রুগী আছে <laughs> বাচ্চা আছে তাতে ডিস্টার্ব করতেছেন কেন ধর্মের নাম দিয়ে বুঝেন তারপরে লিখছে পোস্টারে বিরাট আজ মাহফিল যাই দেখেন বিরাট ঠান্ডা মাহফিল কিছুই নেই ভুয়া হাদিস করতেছে আর চান্দা কালেকশন সব ভুয়া জাল এগুলো করে আপনার দিলটাকে একদম নরম করবে একজনের পিস্তলটাকে নরম করে আরো ভুয়া হাতিস বলে আপনার দিল নরম করবে করে সব টাকা তুমি নিয়ে এটা এক ধরনের হাইজাকার পরে বাড়ি তো আপনি আফসুস করবেন বাড়ির তো আফসুস করবেন যে আমার এইরকম কান্দায় দিতে পুরা পকেট খালি করে দিয়ে কারণ বাজারে পয়সা নেই সকালে মাথায় আসতে বই উঠছে বাজার করে কিছু দশ দিনের দশ দিয়ে আল্লাহ হুজুর চুক্তি করে না দিল না দুশো কি চুক্তি যা উঠাইব অর্ধেক তোমাদের অর্ধেক আমার অর্ধেক তোমাদের অর্ধেক আমার একদম পিস্তল ঠেকায় টাকা দিচ্ছে আরে ভোয়া হাদিস করে আপনার দিল নরম করে আপনাকে আবেগের মধ্যে নিয়ে আসে টাকা নিয়ে নিচ্ছে সরিয়েছে না যায় ওয়াজ মাহফিল লিখে চান্দা কালেকশন করবেন তা ঢুকাবেন যা বলবেন তাই করতে হবে লিখছেন ওয়াজ মাহফিল ওয়াজ হবে চান্দা তোলা হবে চান্দা তুলতে হলে মসজিদ বানাবেন মাদ্রাসা বানাবেন চান্দা তুলতে হবে তাহলে বলেন পরামর্শ মা সেটা লেখেন কি পরামর্শ মা লিখে চান্দা তোলেন ওয়াজ মাহফিল নাম দিয়ে চান্দা তুললেন কেন ধোকাবাজি কেন করলেন শরিয়ার বলে তারা ধোকাবাজি করলো আল্লাহ রসুল বলে সে আমার উন্মত নয় যে ধোকাবাজি করবে আমার উন্মতের সাথে সে আমার উন্মত নয় দু চারটা আপনার থেকে শোনাই যে শোনাইতে আড়াই ঘন্টা লাগে এই মাহবিল গুলো তারা কেন হেদায়ত আসতেছে না কেন গুমরাহি আসতেছে মানুষ আরো গুমরা কেন হইতেছে কিছু নমুনা আপনাদের কাছে পেশ করলাম তো বলতেছিলাম এক গ্রুপ সবে বরাত অস্বীকার করে মারুম হয়েছে আর এক গ্রুপ ইবাদত করছে কিন্তু মন গড়া তরিকায় করছে ওই বাদতে কি নেই সুন্দর ওই বাদতে সুন্দর এরা মাহরুম হয়ে গেছে তৃতীয় আর এক গ্রুপ মাহরুম হয়েছে কানতে কানতে চোখ খোলাই ফেলছে সবে বরাত চোখ খুলে গেছে কান কিন্তু ইমান কি জিনিস সেখানে তার ইমানের মধ্যে সেরেক রয়ে গেছে তার ইমানের মধ্যে সেরেক রয়ে গেছে অর্থাৎ তার ইমান সই না যে লোক তার ইমান সই না এ কানতে কানতে যদি চোখ খুলে ফেলে কি ফায়দা হবে চোখ বেড়ে গেলে কি লাভ হবে ইমান তো নেই ইমান তো সেখানে নেই ইমান যে শিখতে হবে এটা আজকে মুসলমানরা জানে না আজকে দুনিয়ার মুসলমানরা ইল্লা মাশা আল্লাহ কিছু লোক তো বাদ আছে তারা জানে আল্লাহ তাদেরকে ইমানের জন্য মেহনত করার তৌফিক দান করে কিন্তু ম্যাক্সিমাম লোক ইমান কাকে বলে ইমান কিভাবে অর্জন করতে হবে এটা জানেই তারা ধারণা করছে আমি একজন মুসলমানের ঘরে জন্ম নিচ্ছি আমি একজন মুসলমান আমি একজন মমিনের ঘরে জন্ম নিয়েছি আমি মমিন মান্দা আর কি অথচ পৈতৃক সূত্রে মমিন হওয়া যায় না মুসলমান হওয়া যায় না আমি বারবার বলেছি যে পৈতৃক সূত্রে কি কেউ ডাক্তার হয়েছে না পড়াশোনা করবে না তাহলে ডাক্তারের ঘরে জন্ম নিয়েছি পৈতৃক সূত্রে মুক্তি হওয়া যায় পৈতৃক সূত্রে মহাদিস হওয়া যায় ইঞ্জিনিয়ার হওয়া যায় হ্যাঁ। অর্থনীতিবিদ হওয়া যায় এই ইঞ্জিনিয়ার আর ডাক্তার আর মুক্তি এগুলো থেকে কোটি কোটি গুণ বেশি দামি কোনটা মামুলি গুলো পৈতৃক সূত্রে হয় না সবচেয়ে দামিটা পৈতৃক সূত্রে কিভাবে হবে বাপের ইমানের জন্য বাপকে মেহনত করতে হবে ছেলের ইমানের জন্য ছেলেকে মেহনত করতে হবে তার ইমানের জন্য তাকে মেহনত করতে হবে একজনের ইমানের দ্বারা আরেকজনের কোনো ফায়দা হবে একজনের মেহনতের দ্বারা আরেকজনের ফায়দা হবে না আপনি কাঁদতে কাঁদতে চোখ তুলে ফেললেন আপনার ইমানের খবর নেই আপনার ইমানের মধ্যে সেরেক মিলানো আপনার এই কান্নাকাটি এই ইবাদত বন্দেগী এই রোনাদারি সব বরবাদ হয়ে গেছে পরিষ্কার হাদিস যে এই রাত্রে আল্লাহ তালা সাধারণ ক্ষমা ঘোষণা করে তবে তার ইমানের মধ্যে সিঁড়ি করে তাকে ক্ষমা করে যে বাপমাকে কষ্ট দিচ্ছে মদপান করে টাকলেও নিচে কাপড় পরে এদেরকে আমরা ক্ষমা করেন এই জন্য আমাদেরকে কিতাবুল ইমানের তালিম করতে হবে মসজিদে মসজিদে ঘরে ঘরে কিতাবুল ইমান বাংলাতে লেখা হয়েছে এইটা মসজিদে মসজিদে ঘরে ঘরে যদি তালিম করা হয় তাহলে ইমান কি জিনিস সহি ইমান কাকে বলে তা আপনি বুঝতে পারবেন আর যদি কিছুদিন দাওয়াত তবলিকে সময় লাগাতে পারেন আল্লাহ আপনার ইমানকে পাহাড়ের মতো মজবুত করে দেবেন দুনিয়া চলবে আপনার ইমান কোন বিভাগে চলবে না ইমান নষ্ট হবে না এইরকম ইমান কাম্য কারণ ইংলিশের পক্ষ থেকে সর্বক্ষণ হামলা হয় আখেরি হামলা হয় মৃত্যুর আগে ইংলিশের পক্ষ থেকে ইমানকে ছিনায় নেওয়ার জন্য হামলা চলতে থাকে সর্বশেষ হামলা হয় মৃত্যুর আগে ইমানকে মজবুত করতে না পারলে কোনো না কোনো হামলায় তার ইমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তখন তার ষোলো আনা মৃত্যু কারণ ইমান যদি আল্লাহ দরবার টিকে যায় কোনো আমল থাকুক আর না থাকুক এই লোকটা বেড়তে যাবে নামাজ রোজা কিচ্ছু নেই কিচ্ছু নেই ইমান বিশ্বাস তো সহি বিশ্বাস সঠিক একে নামাজ রোজা করুন আল্লাহ শাস্তি দিতে পারে আল্লাহ মাফও করতে পারে এটা আল্লাহ কিন্তু ইমাম যেহেতু আছে জাহান নামে গেলে অস্থায়ী যাবে জাহান নামে গেলে অস্থায়ী যাবে সে অবশ্যই জান্নাতে যাবে কিন্তু আল্লাহ না করুক কারণ ইমান যদি আল্লাহর দরবারে না টিকে ইমান যদি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না হয় কারণ ইমানের মধ্যে যদি শিরিক থাকে আল্লাহ কোরআনে ঘোষণা করে দিতেন ওই ইমান আমার দরবারে কখনো গ্রহণযোগ্য হবে না থাকলে এটা কবুল হবে ওই ইমান কবুল হবে আর ইমান যদি কবল না হয় ইমান যদি কবল না হয় আপনি যত নামাজি হয়ে থাকেন যত রোজাদার হয়ে থাকেন যত হজ করে থাকেন যত কোটি টাকা দান করে থাকেন সব মাটি সব বেকার সব পানি হয়ে গেছে ইমান যদি না থেকে ইবাদত বরবাদ কোন ইবাদত কোন কাজে আসবে এর উদাহরণ এরকম একটা অঙ্ক যদি আপনি লেখেন সংখ্যা এটা মনে করেন ইমান কি মনে করেন এবারে ডাইন পাশে শূন্য যে থাকে তাহলে ওই সংখ্যার মান বাড়বে না পয়লা দশ হবে পরে একশো হবে এক হাজার হবে পাশে থাকবে না ইমানটাকে মনে করেন একের পক্ষে আর আমল যে করতেছে হচ্ছে ওর ইমান ইমান মজবুত হচ্ছে ইমান তাজা হইতেছে ওর দাম বাড়ছে কিন্তু একটা লোক কোন সংখ্যা লেখা নেই আমি বস্তা বস্তা শুনবো লিখি এর কত মান হবে কোনো মান এই মান যদি আল্লাহ দরবারে না থেকে যত নামাজ নিয়ে যান রোজা কোটি কোটি টাকা দান খরচ করতেন মসজিদ বানাই দিতেন মাদ্রাসা বানাই দিতেন খানা বানাই দিতেন দশটা মসজিদের সভাপতি আপনি এগুলো কোনো কাজ আছে এই জন্য ইমানের চর্চা হওয়া মসজিদ গুলোতে জরুরি ঘরে ঘরে ইমানের চর্চা হওয়া অনেকের ঘরে পোড়া বাপমা আছে দাদা দাদি আছে নানা নানি আছে ইমানটা নিয়ে কবরে যান সেরেক মুক্ত ইমান নিয়ে কবরে যান এটা সবচেয়ে জরুরি সেরেক মুক্ত ইমান বলছিলাম এই গণতন্ত্রের দ্বারা অনেক বেইমানি কথা ছড়ানো গণতন্ত্র জনগণ ক্ষমতার উৎসব বলে কিনা কখনো ক্ষমতা উৎস না আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ক্ষমতার উৎস আমি রব্বুল আলমী জনগণ আর ক্ষমতার উৎস কেমনি হয় একটা সুনামি যদি আসে তো পুরো বাংলাদেশ যাই বুঝা এক একটা জনগণ একটা সুনামি যদি আসে সাগর থেকে তো বাংলাদেশ খুঁজে পাওয়া যাবে না আপনার ক্ষমতার উৎস না থাকবে হ্যাঁ ঢাল সুনামি জন্য পারবে কেমনে ক্ষমতার উৎস গলত কথা মানুষকে ধোকা দেওয়া পার্লামেন্টকে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী মনে করা কুকুর গণতন্ত্রের বিধান হল পার্লামেন্ট সর্বোচ্চ ক্ষমতার অধিকারী তারা যে কোনো আইন পাস করতে পারে কারো আপত্তি করার অধিকার নেই এরকম যে কোনো আইন পাশ করতে পারে এরকম অধিকার আল্লাহ কাউকে দিচ্ছে সুতরাং এটা বিশ্বাস করা এটা সেরে বিধান তাতে আল্লাহ রকুল আলমী সংসদ বিধান দিতে পারে না ওই দিন পত্রিকা দেখলাম পাহাড়ে নতুন বিধান এক ইহুদিদের এজেন্ট পত্রিকা জনকণ্ঠ এত বুড়া হয়ে গেছে এটা এর যুবক ছেলে হলো গৌতম আলম জনগণ যত বুড়া হয়ে গেছে ছেলে হলো এগুলো একদম খালেন ইহুদিদের জন্য কিন্তু পাহাড়ে নববিধান আরে আল্লাহ নাজিল করছে নববিধান এমন হবেই এই বক্তৃতাগুলো আসতে ইহুদিদের এজেন্ট হিসেবে আমাদেরকে ধ্বংস করা ওরা যেভাবে বলে সেভাবে লিখে লিখে জনমাস তৈরি করে জনগণকে ওলামাদের সাথে মুখোমুখি করে দেয় জনগণের দিলের ভিতরে ওলামাদের প্রতি জঙ্গিবাদ অমুক সমুক বলে বলে ঘৃণা সৃষ্টি করা এই পত্রিকা আর এই মিডিয়া এই ধরনের বিশ্বাস রাখা সংসদ যে কোনো আইন তৈরি করতে পারে সেই অনেকে পাথর ব্যবহার করে ভাগ্য পরিবর্তন করার জন্য বলে না এক লাখ টাকা তিন লাখ টাকা পাথরের দাম সিরিজ কোনো পাথরের কোনো ক্ষমতা নেই ওটা শিয়া প্রচার করছে ইরানের শিয়ারা ওরা কাফের শিয়া কাফের তারাই পাথর প্রচলন অনেকে বাজারে লাল পিতা বাঁধবে ভাগ্য পরবর্তী সেরে অনেকে বাজারে মান্নত পান বাজারে চিন্তা করে মাজারের দোয়া করে মাজারের তপ করে মাজারে প্রার্থনা করে মাজারে পয়সা দেয় সব শ্রী তার ইমান আল্লাহ দরবারে তোবা না করে তোবা করে ইমানকে ঠিক না করে এই ইমান আল্লাহ দরবারে কবুল হবে না আমাদের পৌঁছায় দেওয়ার দায়িত্ব আল্লাহ আমাদেরকে নায়ক রসুল বানাইছেন সহি ইমান তাকে বলে গলত ইমান তাকে বলে জনগণকে বোঝানোর জন্য ময়দানে তারা বলতে না পারে আল্লাহ এটা তো শিরিক হয় এটা তো কোনো আলেম বলে নাই আমরা তো মূর্খ মানুষ ছিলাম সরিয়া পড়ি নাই কিন্তু কোনো আলেম তো বলে নেই এই কথা যাতে পাবলিক বলতে না পারে এই জন্য আল্লাহ তালা আর জামানায় এবার উদ্যোগ তৈরি করছেন আর কৃষি কৃষি ইমান নষ্ট হয় সব তুলে ধরছেন পীরের পায়ে চিন্তা করা পীরের পায়ে চিন্তা করা পীরকে গায়েব জাননেওয়ালা মনে করা আমার পীর গায়েব জানে আমার এখানে কোনো বিপদ হয় আমার পীর ওখানে পয়সা জানতে চাই তাই না আমাকে বিপদ থেকে উদ্ধার করবে এত বিশ্বাস রাখা শিরিক সব কাজ আপনার পীরের কাজ নাই আপনার এবার বাতিল বাতিল শরিয়াতের কোন বিধানের ব্যাপারে আপত্তি করা শরিয়াতের কোন বিধানের ব্যাপারে আপত্তি করা তাকফিরি ইমান নষ্ট হয়ে যদি কেউ বলেন হুজুর এখনো পর্দা পর্দার করেন না হুজুর রাখেন এই জামানায় কাজে কাজ পেলে কাজ না করলে দেশের উন্নতি হবে না কাজে কাজ পেলে দেবে আরো যে কত কিছু মিলবে তখন যে গজব কাজে লবে তখন কি হবে আমি দেশের উন্নতি করতে যাই কাজে কাজ মিলাইলেন হ্যাঁ তার বউ আর একজনের ঘের করতে আর একজনের বউ তার ঘের করতে ইহুদেরা কি সুন্দর সিস্টেম করে এটা দেখে এখন বলে কি পর্দা ব্যবস্থা রাখে এটা কি না পর্দা কি ভরত না কত অমুক আলেম বসছিল সেই আলেম গুমরা হয়ে গেছে তা তো পরিবর্তন হয়ে যাবে কোন আলেম যদি মহিলার সাথে বসে শরীয়ত পরিবর্তন হবে সেই আলেম শরীয়তের বাইরে চলে যাবে কথা বুঝতে হবে কোন আলেমকে দিয়ে দলিল দিলে হবে না কোন আলেম দলিল না সে শরীয়তের পর খেলাপ করছে সে শরীয়তের বাইরে চলে গেছে শরীয়ত ঠিক থাকবে আপনারা সেই আলেমকে ভালো করবেন না সেই আলেম ইমাম হলে বের করে যান বস্তির থেকে গুমরা আলেম পথ ভরস্ত আলেম ওলামায় তার অনুসরণ করলে আপনিও গুমরা হয়ে যাবে মাওলানা শামসুল্লাহ ফরিদপুরি এর উপর কিতাব লিখছেন অসৎ আলেম ও পীর বাংলাতে মাওলানা শামসুল হক ফরিদপুরি ওরা আলামত দিতেন হকানি ওলামাকে আল্লাহওয়ালাকে আর দুনিয়াদার আলেমকে এটা পড়েন এই বই সংগ্রহ করেন দশ বারো টাকা দাম হবে অসৎ আলেম ও পীর তাদের পদ্মার ব্যাপারে আপত্তি করলে তার ইমান থাকবে অনেক মহিলারা বলে ফেলে যে আল্লাহ আমাদেরকে অর্ধেক মেরাজ দিল কেন ভাইকে সমান দিল না কেন এইটা তো আল্লাহ জুলুম হয়ে গেল ওই মহিলার ইমান শেষ এইগুলো এনজিওরা শিখাই এইগুলো সবক দিয়ে গেছিল তাসলিমা নাসলিম কুখ্যাত নাস্তিক এই উন্মতের বড় কবির এই সবক দিয়ে অনেক মহিলা তার বাচ্চা মরে গেছে বলে ফেলে যে আল্লাহ কত মানুষের দশটা বাচ্চা এগুলো তুমি তোকে দেখলে না আর আমার একটা বাচ্চা এটা তুমি লয়ে গেলা আল্লাহ তুমি অভিযোগ করবে এরই মান চলে তুমি একটা লোক বই রয়েছে না অমুকে দশটা বাচ্চা ঠিক আছে তোমার একটা লোক বই থাকতে কইছে কে আল্লাহ কইছে বরং এই বিশ্বাস যে রাখে যে ছোট পরিবার সুখী পরিবার তারও ইমান নষ্ট হয়ে গেছে রেজেকের মালিককে তাহলে পরিবার ফটো হলে সুখী হবে সেটা আপনি বুঝলেন পরিবার ফটো রাখবেন এক ছেলে এক মেয়ে ছেলেটা হ্যাঁ, এম কম পাঁচ করে পড়ে মেয়েটা বিয়ে দিতেছেন আর ছেলেটা এম কম পাঁচ করে ক্যান্সার হয়ে পড়ে তাহলে আপনার সম্পদ কে খাবে এখন দেখেন আপনার আপনার সংসার কিরকম ঢুকে রয়েছে সারা জীবন আফসোস করতে করতে আপনিও হার্ট ফেলবেন মরতে তাহলে আজকে বাকি জীবন আপনাকে হ্যাঁ, আফসোস করতে হতো রিজিকের মালিক আল্লাহ কেউ আপনাকে রিজিক দিবে না কেন আপনি আল্লাহ নাফারমানি করে রিজিক বাড়াইতে গেছেন রিজিক বাড়াইতে দেয় বাপমার দুজন অফিসে চলে গেছে আর ছেলেকে বাসায় লেগে গেছে ছেলে হেরোইন ফুল হয়ে গেছে হেরোইন ফোর হয়ে মারে জবাই করে কি সুখ শান্তি হলো ছেলের জন্য টাকা আনছে কি ছিল বাপমা দুজন মিলে ছেলেকে দিন শিখায় নাই কোরআন শিখায় নাই হেরোইন ফোর হয়ে বাপরে পিস্তল দিয়ে গুলি করে দিচ্ছে আর মারে বডি দিয়ে জবাই করে দিচ্ছে বলেন এটা তো সর্বোচ্চ সুখ নাকি হ্যাঁ, হ্যাঁ। টাকা যে সম্পদ অর্ধেক কিলো কেন এটা আল্লাহর জুলুম এ কথা বললে তার ইমান নষ্ট হয়ে যাবে এবং শরিয়াতের কোন বিষয় নিয়ে মজাক করলেন দাড়ি নিয়ে মজাক করলেন মজা করে না এখন আচ্ছা, বাংলা বলে মজা মজা করে বলে মজা মজা করলেন টুপি নিয়ে মেসওয়াক নিয়ে আপনার ইমান শেষ শরিয়াতের কোন মামুলি বিষয় নিয়ে যদি ঠাট্টা বিদ্রুপ করেন তার ইমান নষ্ট হয়ে যায় আমি বারবার বলেছি ইমান সাংঘাতিক স্পষ্টতা পর বিষয় সাংঘাতিক স্পষ্টতা পর বিষয় আজকে আমাদের মুসলমানরা মন্দিরে যে লেখা দিচ্ছে মন্দিরের পক্ষে তাও নাকি তাদের ইমান নষ্ট হয়ে দিচ্ছে এসব মন করা কথায় এই ইমান চলবে আল্লাহ এই রাত্রে আপনি কাইনকে দোষ খুলে ফেললেন আপনার ইমান নেই আপনার ইমানের মধ্যে ছেড়ে এই চোখ খুলাইলে কি ফায়দা হবে এর জন্য আমার অনুরোধ আপনারা সবচেয়ে জোর দেন ইমান সই করার জন্য সবচেয়ে জোর কিছুর উপরে সহি ইমান লাগবে সেরাই মুক্তি ইমান হাসিল করতে যাবে আর রমজান আসতেছে রমজানের মূল শিক্ষাই এইটা যে তুমি গুণামুক্ত ভাবে রমজান পালন করো তুমি আল্লাহ রলি হয়ে গেছে গুণামুক্ত ভাবে তুমি রমজান গুলো পালন করো এমন হাফেজের পিছনে তাড়াতাড়ি পড়াও যাকে কালেকশন করে বিনিময় দেওয়া লাগবে তাড়াতাড়ি গুলো যাতে কবুল আল্লাহ অলি হয়ে গেছে আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন একটা আবেদন দোয়ার আবেদন আপনাদের কাছে আমি আপনাদের দোয়ায় উমরা সফরের জন্য দেখি এই আগস্টের তেরো তারিখ ইনশাআল্লাহ আমার সফর শুরু হবে